বিসমিল্লাহ রহমান রহিম আমাদের ভূখণ্ডে ভাগ্য বিলম্বিত মানুষ শান্তি ও মুক্তির আশায় পাড়ি দিয়েছে অনেক পথ জীবনের মায়া তুচ্ছ করে কখনো বা পাল্টিয়েছে মানচিত্র বদলিয়েছে পতাকার রং নতুন মানচিত্র নতুন পতাকা তথা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাও আমাদেরকে মুক্তির ঠিকানা দিতে পারেনি যে স্বপ্ন আশা নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে আমার দেশের মানচিত্র এঁকেছিলাম কণ্ঠ ছেড়ে গিয়েছিলাম জাগরণের গান আজ বহুদিন পরেও সে স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল এই অনুভূতিকে কণ্ঠে ধারণ করে প্রদীপ শিল্পী গোষ্ঠীর এক ঝাঁক উদীয়মান তরুণ শিল্পীদের কণ্ঠে শ্রোতামহলের বিপ্লবী পরিবেশনা কেন দেশ হল স্বাধীন শ্রোতামহলের সময়ের সাহসী পরিবেশনা কেন দেশ হল স্বাধীন